তো কম তো পাথরের মূর্তির মধ্যে এদের দেবতা মানে এদের পিছনে মেহনত করতেছে এদের কাছে গোসামত করতেছে এদের মধ্যে গোসামত যারা পাইয়া দিতেছে তোমার করতেছে যে আমার ওই পাথরের মূর্তি সব কিছু করে আল্লাহ তোমার করতেছে যে পাথরের মূর্তি কেমনে করবো তুমি তারে বানাইছো তার চোখ বানাইছো কান বানাইছো হাত বানাইছো পা বানাইছো কাপড় চিরা চিরা তোর চোখ আছে চোখে দেখে তোর মুখ আছে মুখে কি কথা কয়েছে তোর কান আছে কানে সে শুনে হাত আছে পাওয়া আছে সে কি ধরে চলে এটা তুমি চিন্তা করো না এত বেকু হয়ে গেলা ওটা বলতে কিছুই নেই ওরা তো নিজেই কিছু বলতে পারে আল্লাহ জন্ম আল্লাহ ইসলামের বাকিয়া ওদের ছেলেরা তো মুসলমান হয়ে গেছে কিন্তু বাপ যে আমাদের জন্ম হজরত আল্লাহ তালাহু উনি তখনও মুসলমান হয় উনি একটা মূর্তি এখানে পুজো করে হাতর লাগায় কুলকু লাগায় তো বাপে শুনতে পাচ্ছে যে ছেলেরা পুরান ধর্ম ছেড়ে দিয়ে নতুন একটা রয়েছে উনি যে বিবিকে ধমকে বলতেছে দেখো তোমার ছেলেদেরকে হুঁশিয়ার করে দেবা নতুন তরিকা আমার ঘরে চলবে না ছেলেরা দেখতেছে যে বাবার তো বুঝান যায় না বাবার কাছে বুঝাইব তো মনি যে মূর্তি পূজা করে এটারে ওই ঘুমাইছে বলে উঠাই রয়ে নেয়া একটা পুরা জন্তুরা মধ্যে ময়লা আবর্জনা ফেলে ওই নিয়ে পালাই সকালবেলা ওইটা মাহবুদরে না দেখা তালাশ করতে পারি কুয়ার মধ্যে পাই ময়লা কুয়ার মধ্যে ওখান থেকে উঠে এনে ধোয়া ধোয়া হাতের মতো লাগায় আবার রাখছে পরের দিন আবার ঘরে ছিল এখন তৃতীয় দিন আমরা জন্ম করে দিল তারা মাহবুদ কে যে তোমার সঙ্গে এই ব্যবহার করে এটা তো আমি কইতে পারি না আমি তো ঘুমাই থাকি তো ধর আমার তলোয়ারটা তোমার কাঁধে ঝুলাই দিলাম যে তোমার সঙ্গে এই কাম করতে আসবে তাহলে তুমি এই তলোয়ার দিয়া কল্লা করে দিবে তৃতীয় দিনে ছেলেরা ওই তলোয়ার সহকারে মরা কুচার সঙ্গে বেঁচাইয়া ওইখানে নিয়ে আমি মহাটা কুয়ার মধ্যে খাবে আজকে ওনার বুঝে বলে তলবার দিয়েছিলাম যে নিজের হেফাজত নিজে করতে পারে না আমার কি হেফাজত করবো কলমা পড়ে মুসলমান ভাই মেরে মহতারাম দোস্ত দুনিয়ার মানুষের কাছে জাহেরি এলেন জাহেরি নিজাম এলেন যে হাওয়াই জাহাজ কেমনে উড়াইছে ও রকেট কেমনে উড়াইছে ও মুম্বাইরা মানুষ কেমন মানুষ যাইব এইগুলির মধ্যে তাকে গবেষণা এটার একজন কৃষক জমিনে চাষ করতে করতে এটার মধ্যে জিন্দিগি ক্ষয় করতে একজন ব্যবসায়ী পয়সা কামাবার জন্য ব্যবসা করতে করতে তার জিন্দিগি ক্ষয় করতেছে অথচ এগুলির মধ্যে আল্লাহ তারা কিছুই রাখেন না আল্লাহ তালা আমাদেরকে ওই এলেন দিয়েছে যে এলেন তার নবীর মাধ্যমে উম্মদকে পৌঁছাইছেন সেটা হলো আল্লাহ তালার গাইবী এলেন সমস্ত নবী পয়গম্বরদের ওয়াকিয়াত শুনে দিয়ে আল্লাহ তালা এ কথা বুঝেই দিচ্ছেন দেখো আর নবীর জমানায় কম তাদের জাহিরি নিজামের উপরে নাজ করতেছিল গর্ব করতেছিল যে আমাদের এই নিজামের দ্বারাই আমাদের জিন্দগিতে কামিয়ে আসে তারা নবীর দাওয়াতের মোকাবেলায় এই কথা বলতেছিল যে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা নবীর দাওয়াতের মোকাবেলায় তারা করতেছিল আমাদের কাছে হুকুমত আছে রাজত্ব আছে সেনাবাহিনী আছে আমাদের কাছে মাল আছে আর কেউ করতেছে আমাদের শক্তি আছে জাহিরি শক্তি আর নবী তাদেরকে দাওয়াত দিতেছেন যে তোমাদের এই হুকুমত তোমাদের এই রাজত্ব আর তোমাদের এই শক্তি তোমাদের এই আশ্চর্যত আল্লাহ তালার নিজামের মোকাবেলায় কিছুই করতে পারবে না তোমার কিছুই করতে পারবে না আল্লাহ তালার নিজাম চলে মানুষের যখন আমাল নষ্ট হয়ে যায় তো তাদের উপরে আল্লাহ তালা জালেমকে মুসালত করে আমাল হুকুম ওর মা হুকুম ও মালকে তোমাদের শাসনকর্তাদেরকে তোমরা গালি দিও না তোমাদের আমলই তোমাদের শাসনকর্তাদের যুক্তি করো আজ সারা উন্মত চিন্তা করে দেয় সব জায়গায় দিতে সব জায়গায় পেরেশান حکومتیں شکایت اور قوم کے شکایت عامر شکایت تو بڑی سے ادھر کی شکایت کو ادھر شکایت کر کر لابھ نہیں তোমার দুই বছর তোমার আমাদের কারণে এরকম লোক তোমার উপর মোসালাত করা হয়েছে বলি ইসরায়েলের আমার নষ্ট হয়ে গেছে নবীর তরিকাকে ছেড়ে দিচ্ছে নবীর আওলাদ হওয়া সত্ত্বেও তাদের উপরে ফেরাউনকে মুসল্লাত করে জালেমকে মুসল্লাত मेरे मुहतरम दोस्त बुजुर्गों बनी इसराइलों पर फिलहाल मुसन्नत पर आमद हजरत मौलाना फारूक बोलते हैं छोटे मुजरिम पर बड़े मुजरिम को अल्लाह ताला मुसलत कर देते हैं छोटो मुजरिम रूपरे रहे बड़ो मुजरिम की मुसलत कर रहे जब उन छोटो मुजरिम जे एने में रूपरे रहे अमल नष्ट हो गए अल्लाह दबा एने में रुक रहे अमल दबे नष्ट हो गए और बड़े मुजरिम को अल्लाह ताला खुद सजा देते ফেরাউনকে সাজা তো আল্লাহ দিল কিন্তু ফেরাউনকে মোতাল্লাত করছে আওলাদ নবীর আম্বিয়ার তাদের কাছে দিন আছে তারপরেও তারা নির্যাতিত তারা তারপরেও তারা মজল তাদের উপরে জুলুম হইতেছে তাদের ঘরে ঘরে বাচ্চা জবাই হয়েছে আর তাদেরকে বেকার খাটানো হয়েছে বান্দি বানায় রাখে মুসা আলী তাদেরকে নবী হয়ে এসে এই কথা শিখার নাই যে তোমরা জাহেরি আসবাব ইতিহার করো ফেরাউনের মোকাবেলা করো তোমাদের এই জাহেরি আসবাবের দ্বারা ফেরাউন খতম হবে এই কথা শিখাই তাদেরকে ওই গাইবি নিজামকে মোয়াফিক করার পক্ষে লওয়ার তরিকা শিখেছে তোমার তোমাদের ইমান ঠিক করো তোমাদের আমার ঠিক করো এটার জন্য মেহনত লাগছে তো তারা তাদের ইমান আমাকে ঠিক করার মধ্যে লাগছে তাদেরকে কোনো জাহেরি আসবাব দেন নেই আসমান থেকে আল্লাহ চাইলে স্বর্ণ চাঁদি নামায়া টাকা পয়সা নামায়া ফেরাউন বনি ইসরায়েলকে ফেরাউনের মোকাবেলা কারা করতে পারছে বেড়ে মর্দাম দোষটা বুঝব মুসা ইসলামের এক লাঠির মোকাবেলায় তারা জাদুঘর জমা করছে তাকে জাহিরি আল্লাহ তালার গাইবী নিজামের মোকাবেলায় যে জাহিরি নিজাম কিছুই করে না এটা আল্লাহ তালা প্রভাব করেছে যে তাদের জাদুঘররা যা কিছু তাদের জাদু খেল দেখাইছে সাপ বানাইছে রশি আর লাঠি বানায়া এক মূসা আর ইসরাত মোসালাম উনি ঘাবড়াইতেছে আল্লাহ তালা তসালি দিয়েছেন না তখন কান্ত লাগা আপনি ঘাবড়াইলেন না আপনি উড়ে থাকবেন ওই যে মানে মানুষে পার্থক্য করতে পারবে যে কোনটা জাদু কোনটা তোদের গায়ে বেঁধে যান ঠিকই বুঝছে যে তো আমাদের জাহিরি নিজাম ছিল আর মুসা আলি ইসলাম যেটা করছে এটা কোথায় নিজাম যারা স্বামী সঙ্গে এক কথা কোয়ে হলছে যখন বুঝেই হয়ে গেছে না হ্যাঁ, বাদ না দরকার হে আরউরামে যারা মোর্তারেছ আমরা আরউরা এসে দিনুজে ইমানালি বুঝে এই যে আমাদের জাহির নিজাম আর মোর্তারেছ আমরা কেটে গেইবি নিজাম তো গেইবি নিজামের সামনে জাহির নিজাম পরাজিত হয়ে গেছে পরাস্ত হয়ে গেছে ফেরাউনের বুঝে আছে ফেরাউন কাজা তোমরা কাজবাজ করছো আর এই তোমার অবস্থা অবস্থাদের লোকে ষড়যন্ত্র করছো তো মেরে মহাতারাম দোষটা বলব বলি ইসরায়েলের যখন আমার নষ্ট হয়ে গেছে ইয়াকিন নষ্ট হয়ে গেছে তারা ফেরাউনকে সে আল্লাহকে ডরায় না ফেরাউনের কাছ থেকে আশা করতেছে আল্লাহর কাছে আশা করে না ফেরাউনের খোসামত করতেছে ফেরাউনকে রাজি করানোর চেষ্টা করতেছে তাদের ইমান আর আমার যখন বিগড়ে গেছে তো আল্লাহ তারা তাদের কাছে মুসা আলি সালামকে নবী বানায় পাঠাইছেন যে তাদের ইমান আর আমার ঠিক করে তাদেরকে আরটিআর দিয়ে কোনো লাভ নেই তাদেরকে টাকা পয়সা দিয়ে লাভ নেই তারা ফেরাউনের মোকাবেলা করবে ফেরাউনের মোকাবেলাটা আমি করবো বড় মন্দিরের নিচে আর মেয়ের মহাসরণ দোষরা বুঝলো বনি ইসরায়েলকে সমুদ্র ভাগ করে দিয়ে পাক করে পার করে দিছে আর ওই ফাঁকের মধ্যে ওই কলের মধ্যে ফেরাউনকে ঢুকে ঢুকাইয়া ওইখানে খতম করে দিছে এবারে আল্লাহ তারা النار يعرضون عليها غدوبا وعشيا ويوم تقوم الساعة وأدخلوا آل فرعون أشد العذاب হুজুর একদম চল্লাহ যেমন বুঝেছেন এরা যে আপনারা এত কষ্ট দেয় তারা ওরা করেন না তারা হচ্ছে আগের লাগেন হাতা আমরুল্লাহ বলা হচ্ছে আগের কম বুঝেছে কই আপনার খোদার আজাদ কই আনেন দেখি আনেন দেখি আমরা এটার মোকাবেলা করব আল্লাহ তারা বুঝেছে যে আমার নিজাম আইতেছে তাড়াহুড়া করো না জলদি করো না আইতেছে আমার নিজাম কবে আইব কবে আইব হাত্তা আইব সেই দোষুর রসুল বদন্ন আন্নাহুম কাজ কুজিব যা আহুম না শোনা বলে যে যখন রসুল তার উম্মতের ইমান আমানের ব্যাপারে নিরাশ হয়ে গেছে একটা আইজ আছে একটা রুসুল ওয়াজান্নুর জমিন কুপারের দিকে কমের দিকে ওয়াজান্নু আল্লাহম কাছে শুনিয়ে আর তারা কমের লোকেরা ধারণা করতেছে যে যে আমাদের রসুল যা বলতেছে যে আল্লাহ তালার আজাদ এগুলি সব মিশা কথা মানে এইরকম মুহূর্তে আমার নসুরত এসে গেছে উভয় পক্ষে নিরাশ হয়ে গেছে ওই সময় আমার আজাব এসে গেছে আমি যেটার বাধা করছি সেটা এসে গেছে তখন বিয়ে কম এনোহে রাস্তারিয়া কোনো কাজে আসে ছেলে বসেছে আসিমুনি মিনাল্লাহ নবী বুঝেছে খোদার গাইবী নিজাম চলতেছে লা আসিমান ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মা রাহিম তো কি হলো বলে যে পাহাড়ে উঠা হইল না ওয়াহালা বাইনাহুম আল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন তো জাহিরি আসমান যেটা তুমি এখতিয়ার করবো মনে করছো যে পাহাড়ে উঠে এই পানি থেকে বেঁচে দেবা পাহাড়ে উঠার সুযোগই হয় নাই পানিতে ভাসায় রয়ে দেবে ভাসায় রয়ে তো কোথায় পাকে গাইবে নিলাম যখন চলে তখন কোনো জাহিনী আসবাব কোনো কাজে আসে টাকা পয়সাও কাজে আসে না টাকা কি কাজে আসবে টাকা তো মতো যার কাছে যায় তার একটু আঁকা তার একটু আনন্দ দেয় টাকা এসে এদের সময় দেয় এদের কোমারে টাকা অথচ এই টাকা একটা কাগজের নোট যারা আছে টুকরা করে ভাড়া এটা কোনো প্রতিবাদ করার ক্ষমতা রাখে না আমার এখানে হ্যাঁ? একজন মানুষের মারতে গেলে তো হে প্রতিবাদ করবো একটা লাঠি দেবো আমি যে একজনের লাঠি দিয়ে মাসে যান এ একটা লাঠি দেবো আরে বন্ধু দিয়ে মাসে যান এ একটা বন্দুক দেবে তাকে কি দিতে পারে টাকা দিয়ে ফালাইছে আমরা সামান্য সেখানে আগুনে পালাইছে তো আগুনে মধ্যে পালাইছে তো পায়খানার মধ্যে পড়ে না এর কোনো সে তো আমাদের জন্ম রাজি আল্লাহ তালু মূর্তির মতো নিয়ে কুয়ার মধ্যে ফালাইছে এটা গলায় তলোয়ার ধরেছে তাতেও সে নিজের হেফাজত নিজে করতে পারবে যে আলী ইসলাত ও সালাম আল্লাহ তালা কোরআন নাজিল করতেন আর তার কমের লোক এরাও সব উম্মি রায় মোহাম্মদ এবং উম্মি আছে আমরা উম্মি উম্মদ উম্মি উম্মদ লেখাপড়া কিছু শিখে নেয় এদের বুঝিয়ে জন্য এত মানসিক ফলসফা এগুলি বয়ান করা লাগবে না আল্লাহ তালা কোরআনকে এরকম ভাবে করবে ওরা তো গ্রেফতার না কোরআন তাহার নেই মজ্জাকে কোরআনকে আসান করে দিচ্ছে সাধারণ থেকে সাধারণ মানুষও কোরআনের ঘরের থেকে হিকাল দিতে পারে বেশি অনেক এলেমের প্রয়োজন হয় না কারণ এই এলেম নাজের করছে হুজুর একদম সন্ধ্যা উনি হলেন উন্মুখ এমন কমের জন্য নাজের করছে যে কম একেবারে উন্মুখ এগুলো কি মানতে ঘুরে এগুলো কি ভাবতে হবে তো মেরে মহাদান দোষটা বুঝবো আল্লাহ তারা হার জামানাতে নবীদের সঙ্গে যে মামলা করছেন এবং তার কমের সঙ্গে যে মামলা করছেন এটা সবই গাইবি নির্ধারিত নবী তো হার জমানাতে দেশের সামান কোনো সামান নেই মোকাবেলা করার মতো বাহ্যিক কোনো জিনিস নেই আর কমে তার মজা করে দিচ্ছে এই লোক নৌকা কেন বানাও নৌকার মধ্যে নৌকা কি করবো ফেরাউন করতেছে যে যে মিশরের রাজত্ব আমার কাছে মিশরের নদী না জানা নদী নানা সময় আমার হুকুমে প্রবাহিত হয় আর এই লোক মূষা ইসলাম এক নতুন তরিকা রয়েছে আর সে পায় আল্লাহ করে সব কিছু আচ্ছা বলো আমি উত্তম না মুসা উত্তম যে নিজের কথাটা ভালো করে কইতে পারে না জি? أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسرة من ذهب তার কাছে সোনার কাগজ কেন নাজেল হয় না তো সোনা দিয়ে সব কিছু হয় স্বর্ণ দিয়ে যে কিচ্ছু হয় না এটা তার বুঝে গেল সে মনে করছে আমার কাছে সোনা স্বর্ণ আছে আমি কামিয়াব মুসার কাছে তো কিছুই নেই তার কাপড় চোপড় সব কিছু আমার কাপড়ের সঙ্গে কোনো মোকাবেলাই করতে পারবে না আমি চাকরি পোশাক পরছি আমি ফকিরা লেবাস বলছে গুগলি বলছে তাহলে আমি কথায় স্পষ্ট করে কইতে পারি এ তো নিজের কথাটাও ভালো করে স্পষ্ট করে কইতে পারবে আজ তো মানুষের অবস্থা এদের না থাকার কারণে এরকম হয়েছে দোয়াও গায়ে পড়ে બે જગ્યાએ જોવા પડે પાયદાનો ધોવા તમે ઘાવ ધોવા મળે તો એવા કોઈ દે ધોવા શીખશે બીજે ધોવા શીખશે એટલે કાના ખાવા ધોવા છે ભાઈ તું સુરત મહિને આવું કે ખૂબ સેવા કરવા মানুষ তো দোয়ার মহকাও বোঝে না দোয়াটা শিখতে শিখতে দেখি কোন জায়গায় পড়বে একজনে এসে কলম করতে বলি করি তখন এটা মধ্যে তো ভুল দিয়ে কি জন্য ভুল দিব আমার পড়া পরীক্ষা দিবে কলমের মধ্যে ভুল দিলে কি কলমে ঠিক হইব নাকি কলমে উত্তর দিব স্কুলে পরীক্ষা দিতে যাইব দুনিয়ার শিক্ষা শিখবো যে দোয়া লাভ করে এলেম শিখবো দুনিয়ার জাহিরি আসবাবের এলেম শিখবো ওই পোশা হাদাওয়ালা এলেম দোয়া পড়তে আছে রব্বি শাহরি সদরি ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي এই দোয়া দিচ্ছে এটা রমাইনে পড়তেছে কম করছে তাহলে দাওয়াত দেন আর মুসা করতেছে দেখায় ফেরাউনের দিকে ভেগে আমি মাথায় নিয়ে এসেছি কারণ আমার ফেরাউনের সামনে কেমন আমি তো ফেরাউনের ঘরে গিয়েছিলাম আমাদের বাড়ি তো ফাঁকি দিল উনি ভয় পেয়েছে আর ফেরাউনের কাছে কেমন দাওয়াত আর দাওয়াত দেওয়া খুব সোজা মনে করতেছে মানুষ দাওয়াত দিতে কি লাগে একজনের সুন্দর মানে হ্যাঁ? ফজরের সময় মানুষের ফজরের জন্য দাঁড়াইব এই চিন্তা করছে মহল্লার পরিবারিতে ফজরের সময় সুঙ্গালে চিলাচিলি করে ওঠেন ওঠেন ফজরের সময় মহল্লার দুষ্ট বলা মানে এগুলি একবার চাষ খেলে রুয়া গেলে সকালবেলা এরকম ঘুম লাগে দেখা যায় চিল্লা চিল্লিতে আমরা যাবে এরা বুদ্ধি পাকাইছে পরে একদিন আন্দাজের মধ্যে আগে দুই সময় আন্দাজই থাকে একদিন আন্দাজের মধ্যে ধরে আটটা মতন তুলে দিব আমার বন্ধ করা তারা যেরকম পরামর্শ করছে এরকম একজন আন্দোলন মধ্যে সেটা খুব একটা মতন ফিরেছে পরের দিন থেকে ওই সন্ধ্যালে মহল্লা যেতে আর গলিতে যেতে সরকার দাওয়াত বন্ধ হয়ে গেছে পর্যটনের জন্য যে দাওয়াত দিব নামাজের জন্য দাওয়াত দিয়ে বন্ধ হয়ে গেছে এর মনে করছে এই সন্ধ্যা দিয়ে দাওয়াত দিলে বুঝি এটা একটা কামের দাম আরে দাওয়াত দিবারও তরিকা আছে হুজুর রহমতুল্লাহ ইসলামের সিরত মনে দেখেন সাহাবাদের সিরত দেখেন দাওয়াত কেমনে দেয় ডাকাতের কেমনে দাওয়াত দিতেছে রসুল্লাহ এই জন্য রাস্তার মধ্যে রাহাবারে করতেছে এই রাস্তায় গেলে ডাকাত করবো এই রাস্তায় গেলে নিরাপদ হুজুর করে ডাকাতের রাস্তায় যাবো তো ডাকাতের দূর থেকে যখন রসুল্লাহ দেখছে কই ইয়ামানি আইতেছে এগুলো রুখতে হবে রসুল্লাহ সামনে যায় তাকে দাওয়াত দিবে কি ভাষায় দাওয়াত দিছে সে কিতাব বন্ধ করে দিচ্ছে কেমন সুন্দর দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা লুটবো কি তারা খোঁজ লুটে গেছে কারণ গেছে कलमा पढ़े मुसलमान है और उर्दू ट्रांसलेशन लिए करते तुम्हारा करा तो हमारा मुहाना দুজন অত্যন্ত ঘৃণিত কাজ করি ঘৃণিত মানুষ হুজুর সাল্লাহ ইসলাম ইসলামের পরে তাদেরকে করেন নেই তোমরা দুজন মোকরামান तो मेरे मोहतरम दोस्त बुजुर्गो দাওয়াত দেওয়ার তরিকাও আছে রসুল আছে সিরাজের মধ্যে আছে সাহাবাদের মধ্যে আছে আর জিনিসের তরিকা আছে দুনিয়ার এলিম শিখার জন্য ওই দোয়া বলতেছে যে দাওয়া দোয়া মুসা এসেন দাওয়াতের জন্য বলছিলেন তো ফের অনেক কাছে যায় দাওয়াত দিবে উনি করতেছে আবার বিশ্বাস দেখি সাদেরি তাহলে আমার সিনারে খুলে দেন যাতে আমি মনের কথাটা ভালো করে কইতে পারি বয়াসের আমরি ফেরাউনের কাছে যায় কথা কওয়া এত সহজ ব্যাপার না তা আমার জন্য এটাকেও আসান করে দেন যাতে আমি ওখানে হিম্মতের সঙ্গে যাই দাওয়াত দিতে পারি واحلل عقدة من لساني يفقهوا قولي যে আমার জবানে যে লোকনাথ আছে অসুবিধা আছে এটাকেও দূর করে দেন যাতে আমার কথা সে বুঝতে পারে সেজন্য মেরে মহতারাম দোষটা বুঝব এখন এই দোয়া তো ছিল দাওয়াতের ময়দানের দোয়া কেউ কারণ দাওয়াত দিব সেই দোয়া করে দিল কারণ এই জন্য লাগাইছে হলো কোন জায়গায় কয়ে যেখান থেকে কিছু হয় না ওইটা হেলেন শিখতে যাইব এবং কয়েকজন অফিসের আগে সদস্য আমি যেন এই দুনিয়ার পড়ার মধ্যে ভালো করে পড়তে পারি ভালো করে পরীক্ষা দিতে পারি এই জন্য আমার কিনারে তুলে দেয় এক জায়গা তো আর এক জায়গায় লাগাইছে মনে মনে খুশি যে আমি তো দোয়া বলছি ওই বেটার মধ্যে হইল যে খাওয়ানোর দোয়া শিখছে মনে করে পায়খানার দোয়া করতে বাইদুল খানার দোয়া করতে তো মেরে মহতারাম দরকার আজকে মানুষের হাল এরকম দোয়ার মধ্যে তো সহজ জিনিস শিখে নেই কিন্তু এটাও জানা দোয়া তো দুই ছোটের হরকত দুই ছোটের হরকতে যে দোয়া বাইরিব সঙ্গে সঙ্গে খোদার গাইবি নিজাম পক্ষে হয়ে যাবে নিজাম কামে এই যে রাস্তার মধ্যে হুজুর আকরম সাল্লাহ আসলামকে ধরার জন্য সুরাকা ইবনে মালিক অতি নিকটে পৌঁছে গেছে হজরত আবু বকর পরেশান হইতেছেন আমি আমার জন্য কান্দি না আপনার জন্য কান্দি এরা যদি আপনাদের বলতে পারে আপনারা কষ্ট দিই আল্লাহ আর তো বেশি দূর না এখানে এক বর্ষা পরিমাণ বাকি আছে আমাদের ধরতে হুজুর একদম সাল্লাহ আলিয়া সাল্লাম Ecmaî götüren Allahümme seni হিমাসি সঙ্গে সঙ্গে খোদার গাইবী নিজাম চলছে সোদাকা ইবনে মালিকের ঘোড়ার সামনের পাও দুইটা জমিনের মধ্যে ঢুকে গেছে আর সে চলন্ত ঘোড়ার উপরে সেও ছিটকায় পড়ে ঘোড়ার পিঠের দিকে সে করতেছে যে হ্যাঁ মোহাম্মদ এটা আপনার আপনি আমার আমাকে এই মুসিবত থেকে মুক্ত করে দেন আমি আপনাদের আপনার পিছনে আর কেউ যদি আইতে দেখি তবে আমি ফিরে দিব আর আমার এই তীরটা দিকে তীর হয়ে যান সামনে আমার বকির পাল আছে রাখাল আছে এরা দেখাইলে তো আপনাদের দুধ খাওয়া লাগে গরু ছাগল দাবাই করে খাওয়া লাগে খাওয়া দাওয়া লাগবে সেই জন্য তো আপনাদের পুরা হয়ে গেছে ঠিক আছে আমাদের পিছনে যারাই ধাওয়া করতে এই বোধা করি তুমি ফিরে দিও আমরা নিরাপদে হিজরত পুরা করি মদিনায় পৌঁছে দেয় তুমি এরকম হজরান দোষটা বুঝবো দুই ঠোঁটের হরকতই তো ছিল প্রধান নিজাম হরকতের মধ্যে আছে হুজুর একম সাল্লাহ ইসলামের এই দোয়া আল্লাহ পাকের নিজামকে হরকতের মধ্যে নিয়ে আসে নামাজ আল্লাহ তালার হরকতের আল্লাহ নিজামকে কি পরিমাণ হরকতের মধ্যে আনতে যদি ছোটেই যদি এত বড় নিজাম হরকতের মধ্যে আসে তো মাথা থেকে পাও পর্যন্ত নামাজ যে পড়ে মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটার মধ্যে হরকত করতেছে দুই ঠোঁটের হরকতে এত বড় নিজাম হয়েছে আমাদের থেকে পাওয়া পর্যন্ত সমস্ত শরীরের হরকতে কত বড় নিজাম হরকতের মধ্যে আছে উম্মত আজ থেকে আমাদেরকে এই এলেম দেওয়া হয়েছে আমাদেরকে এই এলেম দেওয়া হয়েছে সে নামাজ দিয়ে কি হবে আমাদের মধ্যে যে আদিস আনছেন যে অভাব দূর হয়ে যাবে পাঁচটা পুরস্কার অভাব দূর করে দিবেন আল্লাহ তারা কবর আজাব দূর করে দিবেন আল্লাহ তারা তবে মানে দুনিয়ার উপরে তোমার অভাবের জন্যই তো অভাব দূর করার জন্যই তো সমস্ত হরকত করতে আছো তোমার জিন্দগি ক্ষয় করতে আছো আরে নামাজ পড়ো তুমি কোথার গাইবি নিজাম হরকতে আসবে তোমার রুজি তোমার কাছে আসবে তোমার অভাব দূর হয়ে যাবে এত বড় ব্যবসা কিনার জন্য দেশ বিদেশে এত বড় ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি এদের হিসাব নিকাশ মাথার ভেলু ক্ষয় হয়ে যেতেছে এদের খোঁজামত ওদের খোঁজামত পয়সা কামাইবার জন্যই তো এ ভাই কেউ এই ছবি টবি তুলেন না খুব খারাপ ছিল মত বড় করে আপনারা তো ওলামাদের মধ্যে أشهد الناس عذابا يوم القيامة المصبرون ওরাই খেলাই যে খেলাধুলা বাচ্চা হ্যাঁ কি দরকার সালাউদ্দিল্লাহ ভাই মোবাইলের মধ্যে type করা। উঠাইছে তো উঠানে যোগ করে মোবাইলে তো উঠানে কথা এটার জন্য কোনো জান্নাতও বানায় নাই, এটার জন্য কোনো জাহান্নামও বানায় নাই আল্লাহ। জান্নাত জাহান্নাম তো আমার জন্য আমার দিলের মধ্যে ট্যাপ করি আমার দিল যদি এই সমস্ত কথার দ্বারা ইমান ও ইয়াকিনে মামুর হয়ে যায় ভরপুর হয়ে যায় আর আমার সমস্ত শরীর যদি খোদার ওই নিজামকে সর্ব দেওয়ার জন্য ব্যবহার হয়ে যায় তাইলে তো কাম হয়ে যায় দুনিয়াও হয়ে যায় আখেরা তো হয়ে যায় নামাজের মধ্যে দুনিয়ার মশলা হাল হয়ে যায় দুনিয়া অভাবের জন্যই তো তুমি সব এত দৌড়াদৌড়ি এত পেরেশানি করতে আছো নামাজ নামাজ ঠিক করো খোদার গাইবী নিদান চলবে যে তোমার অভাবকে তোমার দিলের ভিতর থেকে অভাবকে দূর করি অভাব তো দিলের মধ্যে আর গেনা গেনার কান ধনী হওয়া তো দিলের ধনী হওয়া যা দিল যা আছে এটার উপরে সন্তুষ্ট না হয় যে সে অভাব অভাব অভাব থাকলেও অভাব না থাকলে তো আছে একজন জিজ্ঞেস করছে আমি ধনী হইতে চাই ধনী হইতে চাই তারা আজ করো তুমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়ে যাবে তারা আজ তুমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আমার কাছে যা আছে এটাই যথেষ্ট আমাদের বুজুর্গদের চিকিৎসা তো এরকমই আছে বেশি এখানে যা পাই এটাই তো খরচ করার জায়গা পাই না এত বেশি পয়সা যাওয়ার কি দরকার আমরা তো বেশি হলে এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসা এক মন্দির থেকে মন্দিরে যাই હમણાં ખોદાઈ નિઝામ છે કે ફાયદો ઉઠાઈ નથી ખોદાઈ નિઝામ છે કે ફાયદા ફાયદા ઉઠાવ્યા જે અલ્લાહ તરફ કબજા હશે એ રીતે દેખા દેના ખોદાઈ નિઝામ ફિરેસ્તર માધ્યમે અલ્લાહ તરફ বাস্তবায়ন করে ওই নিজাম থেকে ফায়দা উঠেবার জন্য এই এলেম আল্লাহ তালা আমাদেরকে এই এলেম আমাদেরকে আল্লাহ তালা এই যে দিয়া ওই নিজাম থেকে ফায়দা উঠে নামাজের মধ্যে দেখো খোদার নিজাম চলছে দুনিয়ার উপরে জমিনের উপরে যতক্ষণ আছো খোদাই নিজাম চলছে তোমার জন্য আর যখন তুমি জমিনের নিচে যাইবা সেখানে তো দুনিয়ার কোন নিজামই নেই ওখানে ব্যবসাও নেই ওখানে চাকরিও নেই মরার সঙ্গে সঙ্গে চাকরি শেষ মৌতের সঙ্গে সঙ্গে ব্যবসা শেষ জাগা জমির শেষ যা কিছু কামায়া জমাইছে সেগুলি তাহলে কি কয় কয় যে যতক্ষণ তুমি জিন্দা আছো ততক্ষণ তোমার সঙ্গে আছি তুমি মরে গেলে আমি আরো জনের যাবো জন্যই বসে পারি এটা তো ব্যবসা মেয়ে লোকের মতো যতক্ষণ তোমার ব্যাংকে আছে তোমার হায়াত আছে ততক্ষণ তোমার আসে দিতে তুমি মরে গেলে আরেকজনের কাছে যাই বলো আরেকজনের আসে এও কয়ে আমার বাপে বহুত পয়সা জমাই দিল এই এইগুলি সব এখন আমি পেয়েছি এও কয়ে খুশি হইব যেমন এরম এরম দেখে যায় এই পয়সা আমার তার বাড়ি জানে দিব এরা আমার খুব খুশি হইব এরা খুব খুশি হইব ভোটে গেছে বাচ্চার দরবারে যে কোন জায়গায় শুইব বিছানা গেছে अरे राजबाबा ने दिशा जी साहब चंद्रवाली जी साहब तो ये राजदरबार नहीं हम तो उनसे मुसाफिर कर रहे तो किए मुसाफिर कर तो रहे अच्छा। तो हैं राजदरबार अभी बादशाह अच्छा আপনার আগে কেনা আসছিল তো আমার বাবা ছিল আপনার বাবার আগে বলে আমার দাদা আসছিল তার আগে বলে আমার বড় দাদা আসছিল আগে আপনার পদ্মাদা আসছিল তারপরে দাদা আসছিল তারপরে বাবা ছিল তারপরে আমরা এখানে আপনার ঘরে আমরা চলে হইব মুসাফির খেলা হইতো মুসাফির খেলার মধ্যে একজন আগে কিছুক্ষণ থাকে তারপরে যায় না দুনিয়াতে মুসাফির খেলা বাপের বা পয়সা জমাইছে কোলায় পেয়ে গেছে কোলায় খুশি হয়ে গেছে এখন কোলা মেরে গেছে না নাতিরা খুশি হয়েছে এইভাবে সবাইকে খুশি করতে আছে কিন্তু মুশকিলের কোলা মুশকিলই হয় বাপেও খায় নাই হেও খায় দেখে দেখে খুশি হয় বুঝলেন বুঝলেন কোথায় আরে বকির আছে না অনেক রকমের বকির আছে এক বকে খায় তো ঠিকই কিন্তু দিয়ে বইমের মধ্যে রাখছি বইমের বাইরে দিয়ে খাই তুই তো অনেক পয়সা খরচ কর আমি তো বিয়ের কুচি না ওই দূরে রাখি ওটা দেখে দেখে আরে আরে তুইও তো অনেক পয়সা খরচ আমি তো বাজারে ঘি আছে এই কথা কল্পনা করে করে খাই যে এটার মধ্যে হয় দেখে যে এটার মধ্যে সবকিছু দেখে তো সে তো বকিরের বাপ মা কি তোর বলা কি এর বলা কি একই সব মাল মালের জায়গায় পড়ে থাকবো এই জায়গাগুলো খবর দুনিয়াতে কোনো ভাষা নেই এতটুকু ছাড়া যে একটু আসলো একটু ঘুষি গেলো একটু আনন্দ অনুভব করলো বলে মাল আছে টাকা আছে সব করে হলো কারণের মতো সেই জন্য মেরে মহতরাম দুস্তাগুলো জাহির নিজাম বলা তো কিছুই করতে পারে এক গাইবি নিজাম বলা তার দুই ঠোঁটের হরকতের মোকাবেলা সে করতে পারে যত বড় একটা মোবাইল বানা এই দুই ঠোঁটের হরকতের মোকাবেলা অ্যাটমও মোকাজ করে সোয়াকা কয়েকদিন মালিক তার এত চেষ্টা ঘোরালে দৌড়েছে কমের মজলিসের মধ্যে বয়ে আসছিল একজনে একটা কবর দিছে ওই মজলিসের মধ্যে বলে দুইজন লোকের দেখলাম উটের পিঠে রেজে আছে আর কমের লোকেরা সবাই করে যে এই মোহাম্মদ সাল্লাহ সেমি হইব যারা ধরে নিলে একশো মোট পুরস্কার পাওয়া যাবে তো সবাই একবারে চঞ্চল হয়ে উঠছে চোরাটা এসে মালিক বুঝতে জানে সবে গেলে তো আমি পেলাম না এই সবে তো জানে না না এটা আমার লোক এই কথা কয়া চুপকে চুপে চুপে বান্ধিরে কইছে আমার ঘোড়াটা বাইরে রাখি তো বান্ধিয়ে ঘোড়া বাইরে রাখছে মন্দির থেকে ওই যায় ঘোড়ার পিঠে জোগাড় দৌড়াচ্ছে কি দৌড়ালি দৌড়াইতেছে একেবারে কাছে পৌঁছে গেছি তো পায়ে গেলাম একশো একশো উঠ পাওয়া লাগবে না নবীর জোবানের দুই ঠোঁটের হরকত তার সমস্ত স্বপ্ন পুলিশের করি এগুলি সব স্বপ্ন ছাড়া দিচ্ছি দুনিয়া খাপ দেখে একজনে চুরি দিয়ে কাজে রসগোল্লা খাইতেছে দেখে দেখে খেতা চাপে দিচ্ছে মেরে মহাজন বুঝবো এগুলি সব কিছু আসল এলেন জিনিস নবীকে আল্লাহ করে দিচ্ছেন নবীর বাসায় উম্মদের কাছে পৌঁছেছেন নবীকে যেরকম ইন্তেখাব করেছেন এই জন্য এই উম্মতের মধ্যে ওলামায় কেরাম মুন্তাখব বান্দা আল্লাহ তালা এই এলেমকে সিনার মধ্যে বলেন মুসলমানকে ইজ্জত যেহেতু তার সিনার মধ্যে ইমান আছে ইমানের কলমা একজন আলেমকে এই জন্য করো এখতেরাম করো সম্মান করো খেদমত করো যে তার সিনার মধ্যে আল্লাহ তালার এলিম আছে আর এ কারণে এহরাম কোন দিকে আমরা নিজেরাই মনে করি যে কি শিখলাম দুনিয়া তো প্রবাহেই পাই না দেশের মধ্যে কয়ে নিছে সবচেয়ে খারাপ আলেম হল যে আমিরের দরজায় হাফিরা আর সবচেয়ে উত্তম আমির হল সে যে আলেমের দরজায় হাজির মহতাজ তো আমির এই এলেম বলা কোনদিন মহতাজ হয় সারা দুনিয়া তার মহতাজ মেরে মহাতার দোষটা বুঝল এত বড় উল্টা এলিম আল্লাহ তারা দিচ্ছেন যার দ্বারা দুনিয়ার নিজাম ও খোদার চলে এই এলিমের উপরে আর মৌতের পরে নিজামও এই এলিমের উপরে চলে খবরের সোয়াল কি হবে মার রব বুকা আমার দিয়ে রুকা ওখানে এই কথা না যে তুমি কি মিনিস্টার না মন্ত্রী আসিলা তুমি কি রাষ্ট্রপতি আসিলে না সেনাপতি আসিলা রাষ্ট্রপতি সেনাপতি আমি কই যে সব যত পতি আছে সমুদ্র ভ্রমণে বেরিয়েছে খুব নাচ গান চলতে আছে খুব আমোদ ভর্তি চলতে আছে বাতাস ধীরে ধীরে চলতেছে সেই জন্য আল্লাহ তারা জোরে বাতাস ছুটে দিছে এখন সমুদ্রে ঢেউ উঠা শুরু হয়েছে এখন জাহাজ একবার ঢেউর তালে উপরে উঠে একবার নিচে নামে আর এই সমস্ত প্রতিকক্ষ নিজেও একবার উপরে উঠে একবার নিচে না এখন ছত্রিশ কোটি দেবতার পূজা করতে না হেও কয় কি কইতাম কি কইতাম কি লা ইলাহা ইল্লাল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছত্রিশ কোটি দেবতার নাম জপে যে কেউ কয় লাইল্লাহ সব ভুলে গেছে وجرينا بريح طيبة فرحوا بها وجاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنه محيط بهم دعوا الله مخلصين له الدين دعوا الله مخلصين له الدين এখন সমুদ্রের ঢেউর মধ্যে পড়ছে সব ভুলে দেয়া এমন তো কোথায় নিজাম চলছে এখলাসের কলমা জবান দিয়ে বেল করে বেল করে এরপরে যখন কিনারে পৌঁছে এমন করে আমাকে সারে বোধ বুদ্ধিমান আছিল এদিক থেকে ঢেউ হয়েছে এমনি জ্বালাইছে ওদিক থেকে ঢেউ হয়েছে এমনি জ্বালাইছে ওই সারেকের উচিতায় পাচ্ছে পরে কিনারে পৌঁছেই সেরেক করতে এখলাস শেষ হয়ে গেছে এই জন্য মেরে মহাজারাম দুর্গ এই সমস্ত সাধারণ মানুষ পাবলিক এখলাসের কলমা অবশ্যই দিলের মধ্যে আছে কিন্তু যখন মুসিবতে পড়ে তখন এখলাসের কলমা বাইর হয় আর যখন সুখে থাকে তখন এখলাসের কলমা ভুলে যায় এই জন্য এই সমস্ত লোকদেরকে একথা বলা হয় যে ভাই আল্লাহ রাস্তায় বেরিয়া সুখে দুঃখে হার হালে না এই কলমা তোমার ঠিক একান্না তোমার শিখো আর খোদার নিদানকে মক্কে দেবার তরিকা শিখো ছয় নম্বর কি ছয় নম্বরটা ওইটাই এই ছয় নম্বর এই ছয় নম্বরের দ্বারা জিন্দগি আল্লাহ তালা হুকুম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 নিয়ে আপনি যুদ্ধ জাহাজ করতে থাকেন একভাবে এক বলা দুষ্টামি জ্বালায় ঘরের মধ্যে অশান্তি হ্যাঁ। মিশ না পাইয়া হ্যাঁ, বক্তব্য হুজুরের কাছে দিয়েছি হুজুর হ্যাঁ। এটা ঠিক এরকম একশো জনে একশো বলা যেটা ঘরের মধ্যে মা বাবের মগজ গায়ে দিয়েছে বক্তব্য হুজুরের কাছে দিয়েছে আচ্ছা। এরকম একশোটা বলা বক্তব্যের একজন হুজুরে কেন্দ্রে চালাইব একশো জনে এরকম বলা দিয়ে গেছে প্রত্যেকেই তার এক বলা লইয়া ঘরের মধ্যে পেরেছেন আমার কাছে দিয়ে গেছে একশো ব্যাংকের কেন সোজা করবো ভাবে এরা ধরে দিয়ে গেছে আর যারা আল্লাহ রাস্তা ভেজে দিচ্ছে দিনের নাম বলবে দিন শিখো দুনিয়া আখেরাত বলবে আর না হলে দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এই সমস্ত কথা শুই না আল্লাহ রাস্তা বেরিয়ে তো তাদের তো হাকিকতে তারাই এরকম তালেবকেই তো এলমিন নবুয়ত দেওয়া উচিত দুনিয়া আখেরাত বলে যাবে এই জন্য মহতারাম দোষ বড় জিম্মাদারি ওলা মাই কালামে এই জন্যই কয় যে তিন চিল্লায় হইব না যেহেতু জিম্মাদারি অনেক বেশি তিন চিল্লা তো সাধারণ পাবলিকের হয়ে যায় ওলামাই কালামের জিম্মাদারি হিসেবে তাদের কাছে তাদেরকে সময় দিতে হবে জিম্মাদারি বেশি সেই জন্য এক সাল লাগে এক সাল লাগে বাকি জিন্দিগি এই দাওয়াজ বালার তরিকা নিজের মকামে থেকে আম সাধারণ পাবলিকের মধ্যে তলব পয়দা করে তার একটা আমার ইয়াসা রহমতুল্লাহ বলছেন যে ভাই মেরা কাম তো बेतलबों में तलब पैदा करना बाकी दीन का सीखना सिखाना ये तो ओलामा कराम करें ওলামা একরাম শিখে বেরিয়ে গেছে আমি তো তলব পয়দা করার জন্য এই কাজ শুরু করি মানুষের মধ্যে তলবে এই দোকানে বইবে চায়ের দোকানে বইবে আড্ডা মারতে ঘন্টার পর ঘন্টা কোনো অসুবিধা লাগে না মসজিদে পাঁচ মিনিট বইতে যাক মনে হয় যেন তার পাতার নিচে জমিন গরম হয়ে গেছে খাড়াই যায় এত গরম যে আর বসা যেতে চায় মসজিদে বইতে লাগে નાનાજી લોકો શોભે છે જે સબરાગે બેરી আমার কাজ করে দেওয়া আর যখন তার মধ্যে তলব পয়দা হয়েছে তো ওলা আমাদের বাজার গরম হয়েছে মুক্তি সাহেব আমাদের বাজার গরম হয়েছে এখন তো দুনিয়াদারকে বাজার গরম আর মুক্তি সাহেবকে বাজার মন্দা তালাক দিয়েছে মিয়া বিবি বেটায় তালাক দিয়েছে তিন তালাক তালাককে মোকাবাজা দিয়ে দিচ্ছে তারপরে জানি না কেউ চলে নেই আমার ঘরের মধ্যে জীবনধারা ছিলাম তার রাগটা কমতে পারে জীবনধারা আমার আপনি নেয়া সংসার আছে আর এটা তোমার জন্য আরামই নেই এটার খবরই নেই তিন দিয়ে এমন কান্দা কান্দে কবে কতই আমি একটু উন্নত বললাম বললাম ভাই কাঁদতে কি যায় কিছু কইতে হলে কর কাঁদতে কতক্ষণ পরে একটু জানি আসো ইয়ে ভাইয়া কইতেছে হুজুর তিন কিলো দিয়ে বহুত ভালো কাম করতে সান্তর গিয়েছে ওরা কাঁদতেছি এই জন্য যে আজ থেকে দশ বছর আগে বিবি সাহেবের তিন তালাক দিয়েছিলাম কেউ শুনে নাই তারপরে আবার রাত ঠান্ডা হয়েছে বলে দুজন হাত মিলে সংসার করছি পোলা বানিয়েছে এখন কি করব এখন তো চিন্তিটা দিয়ে বুঝলাম যে বহুত বড় অন্যায় কাম করে গেল সাহেব যেটা বুঝছেন এটা করেন ও ঠিক আছে যা মতন তা হোক দুনিয়া কয়দিনের আখেরা চিরস্থায়ী কারণ এই পক্ষ ওই পক্ষ বিবির পক্ষ আমার পক্ষ আত্মীয় স্বজন সবাই সামনে ছোট হইতে হইব হ্যাঁ হইতে হইব ইজ্জত নষ্ট হইব ঝগড়াঝাটি লাগবো কোনো ফলো করি না বদল সুমের মহাসনের এলিম তো এদের যদি তলব পাইল এলিম তলব না থাকলে আমাদের বাজার মধ্যে ওই তারা দিয়ে কেউ যদি শূন্য ফেলায় চাইলে আইব আমার সে শুনছে আরেকজনে শুনছে ওই বৌরে তালাক দিয়ে বা তুমি থাকো কেমনে মুক্তি সাহেবের কাছে হতো আর যদি কেউ না শুনে তাহলে হইলেও গেছে এত কিতাব আমরা ইফতার করলাম কি জন্য টাকা চুজ করলাম কি জন্য কোনো ব্যবসায়ী জিজ্ঞাসা মনে করছে হুজুর এই যে জুয়া খেলার ব্যবসা হয়েছে সেইটার মধ্যে আমি এটা হারাম না হারাম কেউ জিজ্ঞাসা সে করছেন একজন মুক্তি সাহেব কেছে ব্যাংকের পয়সা হারা ব্যাংকের চাকরি হারা তার একজন দেখতেছে ব্যাংকে চাকরি করে মন্ত্রী সাহেব কাছে মাথা দিয়ে ও ওই ব্যাংকে ঢুকবে ও দেখতে কি ও হারাম করে দিব তাহলে চুপি বলে বলবো মতটা দিকেই বলা যে না জানি মুক্তি সেবা আরাম করে করা মুক্তি সেবা আরাম করে দিলে তো আমার সব গেল আমাদের ধরার মনে যখন তলব পয়দা হইব তো নিজের কামাই ঠিক করানোর জন্য আলাল খাওয়ানোর জন্য আমার কাছে হাজির হালালভাবে সংসারের মাত্রা যেরকম জেগে যাব হালাল কামাই রোজগারের মাত্রা এই জন্য মেরে মশারাম চেষ্টা করব বহুত বড় জিম্মাদারি আমাদের উপরে যে আম পাবলিক সাধারণ লোক তারা যে তলব নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে দিচ্ছে এদেরকে শিখে বলবে এদের বিরুদ্ধে তলব কে পয়দা করছে এই জন্য মানে ইয়াসা এই খুব দুঃখ করছেন পাইলে আমার ও দুঃখ কষ্ট মনের মধ্যে যে এখন ওনার ভাই কাম এই কাম রাখছে অবশ্য ওনার জমানায় তবলিগের কাম এরকম শুরু হয়েছে যে এত অল্প পরিসরে ছিল দিল্লি থেকে নিজামুদ্দিন আসা তিন দিনের জন্য এটার জন্য লোক তৈরি করা মন মুশকিল এখন না বিশাল মজমা হয়ে গেছে সেই জন্য মেরে মহাজন দোষটা দুর্গ আল্লাহ জানা আল্লাহ বলা লোকদের মধ্যে ওই ফেরাসত দান করে তারা হাজার বছর দূরে কি হবে সেটা সেটা সেটা বুঝতে পারবে জিম্মাদারি আমাদের আমাদেরকে এটার মধ্যে সময় লাগানো দরকার বেশক দিনের অন্যান্য আমাদেরকে সামলাইতে হবে ওইটার জিম্মাদারি হয় এইটারও জিম্মাদারি আছে তালিম জিম্মাদারি আমাদের আছে সাথে সাথে তবলিগের জিম্মাদারিও আছে আমি তবলি শব্দ কইলাম আর কি আমার চব্বিশ মানুষের মধ্যে তলব পয়দা করো আসো ভাই তার কি করো আসো ভাই এলেন ঠিক এই জন্য আপনার কথা লম্বা হয়ে যেতেছে আপনাদের মধ্যে থেকে এই মধ্যে এত বড় ইস্তেমা হইল বেশক আপনারা দোয়া মেহনতের দ্বারা অনেক সাহায্য করছেন এই সেবাকে কায়েম করার জন্য এখন আপনাদের কাছে দরখাস্ত হল এবার যে সমস্ত জমাত এখান থেকে বেরিয়ে দেব এদের তালিম তরবিয়তের জন্য এদের সঙ্গে থাকা দরকার এদের নুসরত করা দরকার এবং এরা যদি আমাদের কাছে আসে তাদের নুসরত করা দরকার তাদেরকে তালিম তরবিয়ত করা দরকার সেই জন্য ভাই আগে তো তালিম তরবিয়ত শিখতে হইবে আপনার উপর চিল্লা দেওয়া খরচ হয়ে গেছে চল্লিশ হাজার উপরে এখনো খরচ হয় না আপনার উপরে তো চিন্তা দেওয়া খরচ হয়ে গেছে আপনি এলেন শিখছেন ছাড়া কথা শুনে না আপনি চিন্তা দিয়ে হলে কথা শুনে বুঝে আসছে কথা আমাদের উপরে চব্বিশ কেজি মানে আরো বেশি হয়ে গেছে যান মানে কোরবানি এটা তো বুঝে আল্লাহরে পাইবার রাস্তা হিসেবে বুঝে সব হইব এটা বুঝে আইছে আখড়াতে কানে আইব এটা বুঝে আইছে আর কাম আখরার দুনিয়া আখরাতে কাম আসবার জন্য কামে আসবার জন্য আল্লাহ সালাদে নবীর মাধ্যমে ওলামায় কালামকে এলিম দান করছেন ওই এলিমের আলো কেনা করলে দুনিয়া আখরাতে কাম হবে বাইদুল খালার দোয়া যদি খানার মধ্যে পড়ে তাহলে কাম হবে এই জন্য মেরা মহতারাম আপনাদের কাছে দরখাস্ত হল যে আপনারাও এক এক সালের নিয়োগেরা হিম্মত করে খাড়া হয়ে বলেন যে কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ মজলিস থেকে তো এই সমস্ত জমাতগুলোর খালি নিয়োগ করতে যে সমস্ত জমাত আল্লাহ রাখতে দেখি সলমান ইউসুফ রহমতুল্লাহ আলী ব্রাহ্মণবাড়ি আছে জামিয়া ইউনিভার্সিটি আছে খতমে বোখারি উনি যখন এই দেশের সফরে আসছিলেন કોઈ ખતનું બુખારી બોલી से वगैरह उन्हें बयान करते और वो जैसे मैं ये नहीं कहता कि बुखारी पढ़ाने वाला बुखारी पढ़ाना छोड़कर तब्दील में लग जाए लेकिन मैं इतना कहता हूँ बुखारी पढ़ाने वाला एक न जानने वाला आदमी को अच्छा हिया सिखाना मामूली ना समझ बुखारी पढ़ा ये তার মকাম কত উঠে সৈয়দুল আম্বিয়া তার মকাম কত উঠে কত উপরে করতে হবে বেশক নবুয়তের আছে আমাদের অনেক উপরে কিন্তু আমরা যদি নজুল না করি তো আম মানুষ এদের থেকে কোনো কাজ নিতে হবে আমাকে নজুল করতে হবে আম মানুষের সাথে করতে হবে রসুল্লাহ আর মানুষের সঙ্গে চলতেছেন সাহাবাই কেন বলে ইয়ার চলবেন মানুষের আসলে তার জোরে কান দেয় আমার সাথে আসলে জোরে কান দেয় আমরা আপনার জন্য একটা কামরা বানাই নিয়ে আপনি বাইরে ঘুরে থাকবেন ঘন্টার মধ্যে একদম খাড়ায় থাকবো আমরা ধরে ধরে ঢুকতে দেবো না আপনারা ধরে ঠান্ডা করবেন হুজুরা সবসময় একটা মানে ছাড়াও আমার এরকম হুজুরের দরকার নাই Böyle devam atan bizlere kandır bu zaman hamdıratan gibi değil. তো মেরে মহাতারাম দোস্ত মকাম তো আল্লাহ তালা দিলেন দিছে আমরা যে আমরা মকামে থাকি তো সাধারণ মানুষ আমার দিকে ফায়দা উঠেছে এই জন্য আল্লাহ রাস্তায় ছিলা মানুষের সঙ্গে তাদের চর্বি কাছেরই ভিটামিনা সব কিছুকে সহ্য করা বরদাস্ত করা এটাও বহুত বড় জিনিস নবীদের সেপাতের মধ্যে এটা সেপাত যে তাহাম্মুল কতটা এমনি দেখে না যে যেহুদি আবেদ হুজুর সাল্লাহ ইসলামের গলার মধ্যে চাদর পেতে টান দিয়া কইতেছে যে আমার পাওনা কবে দিবা আমি খুব ভালো করে জানি তোমার আব্দুল মুক্তালেবের গোষ্ঠী সবসময় টাকা পয়সা দিতে চাল বাহানা করো অথচ এখনো তার পঞ্চসত্তরের দিন বাকি রয়েছে শুধু এখন চলাইছেন আসে মুক্তি হাসি আমার তোমার করতেছেন হ্যাঁ আমি দেখতেছি কি আমার নবীর লোকে কি করতে আছে এখনই বন্ধন রয়েছে হুজুরা করতে পারছেন বলছেন আমার তোমার এই ভ্রমণ দেওয়ার উত্তম তো এটা ছিল যে তুমি আমারে কইটা সুন্দর করে আদায় করতাম আর তারে কইটা যে সুন্দর করে মোতালাবা করছে তাও তার পাওনা দিয়ে দাও আর কিছু খেজুর বেশি দিয়ে দিবা যখন বেশিটা দিচ্ছে বলে এই যে কেন বলে আমি যে তোমাদের হুজুর হুজুরের সামনে ধমকাইছি এই জন্য হুজুর আমাকে বেশি করে দিতে গেছে ওইখানে কন্যা পড়ে মুসলমান হয়ে গেছে তুমি এই কাম কি জন্য করলা হুজুরের সঙ্গে বলে এটা পরীক্ষা করার জন্য নবুয়তে সব আলামত মুক্তি একটা বাকি আছিল যে তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করবে ততই তিনি এটাকে বরদাস্ত করবেন আর তার বরদাস্ত ক্ষমতা বাড়বে এটা পরীক্ষা করার জন্য এই কাজ পরীক্ষা হয়ে গেছে এই নবী কথা এই জন্য ইনশাল্লাহ তৈরি আছেন তো আপনারা ইনশাল্লাহ ভাই আমি এই কথা বলি না যে যার যা মজবুরিয়াত আছে এগুলি সব ছেড়ে ছুড়ে দিয়ে দাম না কিন্তু নিয়ত এরাদা হিসেবে এরকম নিয়ত করেন যে আমি এগুলির ব্যবস্থা করে বেরিয়ে দেব আর যদি কারোর কোনো মজবুরিয়াত না থাকে দিনই তো ওই খাওয়া এই বস্তুরা নগদ দেওয়ার জন্য বলতে পারে বলেন দেখি মজলিস থেকে কেউ আছে নগদ দিতে পারে কেউ আছে নগদ জিনিস বের হচ্ছে অনেকে মনে করে যে এক সাল বাপরে বাপ এত বড় মোজা মাথার মধ্যে লোক দেয় আরে ভাই এক সাল তো এক এক এক চিন্তা করে এক এক মাস করে আইব এক মাস শেষ হইলে আরেক মাস শুরু হইব দুই মাসে এক লোকের মাথার উপরে আইব ঘাবড়াইব কিছু না এক মাসে দোয়া করে আল্লাহর কাছ থেকে বাকি এগারো মাস কবুল করে দিতে পারবো না কি ভাই হ্যাঁ একজনে তো বলতেছে ভাই তোমার এত পরেশানি তোমার জন্য দোয়া করতে হইব সব দরমিয়ান মালিক মেহেরবান ঠিক আছে যাও মাস্টারের রাইট আছে মালিক বড় মেহেরবান এক রাইটের দোয়াতে তোমার মশলা হবে তাহলে এত উপরে দরকার না হইলেও কমসে কম এক মাসে এক চিল্লায় যদি দোয়া ফেরা বাকি পুরা বছরের জন্য কবুল করে বুঝতে পেরেছে আল্লাহর কাছে কি অসম্ভব এই জন্য হিম্মত করে দেখি আর কি আছে নগদ দেবার জন্য তুই আমি যে অনেকে খারাপ হয়েছে মাসাল ওনাদের নাম কে দিব আপনারা সামনে চলে আসে এখানে মেম্বারের কাছে চলে আসে হাজি মেম্বারের দক্ষিণ পাশে চলে আসে যারা নগর দেশের মেয়র মেম্বারের দক্ষিণ পাশে চলে আসে সামনে আমাদের ইস্তেমা আসতেছে ইস্তেমা উপলক্ষে ইস্তেমা থেকে যাওয়ার জন্য কেউ চলে থাকলে উনিও খাওয়াইতে পারেন আচ্ছা এক চিল্লার নিয়তেও খাড়ান এক চিল্লার জন্য নগদ খাড়ায় যান এই নিয়ত বেড়ে যে আল্লাহ তৌফিক দিলে এক সাল ঘুরে করে দেব কবুল করে দেবে মাশাআল্লাহ কই ভাই আমার দেখি এইদিকে মেম্বারের কাছে চলে আসে মেম্বারের দক্ষিণ পাশে চলে আসে আল্লাহ তারা কবুল করবে জুমার দিন আপনাদের অনেক কাজ আছে তাড়াতাড়ি করেন মাশাআল্লাহ হিম্মত করে সামনে চলে আসে